আমি দেখি হৃদয়ের চোখ মেলে স্বপ্ন রোগিন জানালাটা খুলে আমি দেখি হৃদয়ের চোখ মেলে স্বপ্ন রঙিন জানালাটা খুলে আমি দেখি হৃদয়ের চোখ মেলে স্বপ্ন রঙিন জানালাটা খুলে কি যে হাওয়া ভিজে যাওয়া কি যে মায়া রূপে ছায়া অনুরাগে প্রথম ছোয়া মমতারা বেশ আইলা আইলা মাই বাংলাদেশ আইলা আইলা my Bangladesh do you see to দাওয়া the gold country, my Bangladesh. I love, I love my Bangladesh. I love, I love my Bangladesh. আমি দেখি হৃদয়ের চোখ মেলে স্বপ্ন রঙের জানালাটা খুলে আমি দেখি হৃদয়ের চোখ মেলে স্বপ্ন রঙিন জানালাটা খুলে কি যে হাওয়া ভিজে যাওয়া কি যে মায়া রূপে ছায়া অনুরাগে প্রথম ছোঁয়া মমতারা বেশ আইলা আইলা my Bangladesh. I love, I love my Bangladesh. Do you see to the world? The gold country, my Bangladesh. I love, I love my Bangladesh. I love, I love my Bangladesh. এমন দেশটি পাবে না খুঁজে তুমি যে আকাশ নুয়ে রয় সবুজ তুমি এমন দেশটি পাবে না খুঁজে তুমি যেথা আকাশ নুয়ে রয় সবুজ তুমি দুটি আখি মেলে দেখি অপরূপা রূপসিনী অবিরত উষ্ণ প্রেমের মন হরি উন্মেষ আইলা আইলা মাই বাংলাদেশ আইলা আইলা my Bangladesh, do you see to the war? The gold country, my Bangladesh, I love, I love my Bangladesh, I love, I love my Bangladesh. কত দেখা হলো কত স্মৃতি জমা হলো কত কিছু হারিয়েছি কত দেখা হলো কত স্মৃতি জমা হলো কত কিছু হারিয়েছি কত দেখা হলো কত স্মৃতি জমা হলো কত কিছু হারিয়েছি শুধু তুমি থাকো আপন হয়ে সবচেয়ে কাছাকাছি বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ তাই তো তোমায় আমরণ ভালোবাসি তাই তো তোমায় আমরণ ভালোবাসি তাই তো তোমায় আমরণ ভালোবাসি